সুবাহার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আখিরি জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ উম্মত হিসাবে দুনিয়াতে আগমন করার তৌফিক দান করেছে এবং আল্লাহ তালা আমাদেরকে কোরআন ও হাদিসের উত্তরস্বরী হওয়ার তৌফিক দান করেছে একজন মুসলিম তার জীবনের সবচাইতে বড় পাওনা হৃদায়তের পথ বোঝা এবং হৃদায়তের উপর অটল থাকা সাহাবায় কেরাম আল্লাহ তালা আলাইহিম আজমাইন তারা আল্লাহ তালার নির্দেশ মোতাবেক কোরআন এবং রসুল করিম সাল্লাহ আলহি সুন্নার উপরে অটল ছিলেন তারা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং আল্লাহ তালা দুনিয়াতে তাদেরকে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ তালা তাদেরকে কবুল করেছেন আমাদেরকে আল্লাহ তালা ওই সাহাবিদের মতো জীবন গড়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা ফরমান আমিনু কামা আমানান্নাস তোমরা ইমান আনো তোমরা তোমাদের ইমানকে সাজাও এই লোকগুলো যেইভাবে ইমান এনেছে অন্য আয়াতে আল্লাহ তালা ফরমান فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا তোমরা যদি ওই সাহাবিদের মতো ইমান আনতে পারো আল্লাহ তালা তোমাদেরকে হেদায়ত নসিব করবে তো আল্লাহ তালা ইমানকে নির্ণয় করার জন্য ইমানকে মাপার জন্য সাহাবিদেরকে আমাদের জন্য মডেল বানিয়ে দিয়েছেন সাহাবিরা যেরকম অন্ধকারের মধ্যে ডুবে ছিল সেখান থেকে ইমান তাদেরকে আলোর পথ দেখাইছে ঠিক কেয়ামত পর্যন্ত পুরা উম্মাকে এই একমাত্র কোরআন আলো দেখাবে পথ দেখাবে তবে ওই পথ আমাদেরকে রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের সুন্নাহ মোতাবেক অনুসরণ করতে হবে মেরে মোহতারাম ভাইও পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত এক তাগুতের দল আরেকটা হল মুমিনদের দল এর মাঝখানে তৃতীয় কোনো দলের অস্তিত্ব নাই মুমিন হইতে হইলে তাগুতকে বর্জন করতে হবে তাগুত হইতে হইলে ইমানকে বর্জন করতে হবে দুইটা পথ যারা ইমান আনবে তারা আল্লাহর পথে জেহাদ করবে যারা তাগুতকে বিশ্বাস করবে তারা শয়তানের পথে জেহাদ করবে এই দুই দলের পরিণতি কি আল্লাহ ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে মানুষ যেন জান্নাতে যাইতে পারে এই জন্যই রসুল করিম সাল্লাহ আলাই আসাল্লাম দুনিয়াতে আসছেন আইসা আমাকে আপনাকে হেদায়তের পথ শিক্ষা দিয়েছে অনেকের ধারণা যে আমি কোরআন হাদিস অত বুজার দরকার নাই পাঁচক্ত নামাজ পড়ব হালাল খামো মিথ্যা কথা কমো না আমি জান্নাতে চলে যাব এটা তার ধারণা এবং এই বিশ্বাসের উপরে সে পঞ্চাশ বছর ষাট বছর যাবৎ চলে আসছে কিন্তু প্রশ্ন হইল এখানে ইমানের মধ্যে যদি কোনো একটা বিষয় তার অজানা কিন্তু সে শয়তান যেটা বিশ্বাস করে ওইটাকে দিলের মধ্যে সত্য হিসাবে সে মেনে নিছে তাহলে মৃত্যুর সময় সে ইমান নিয়ে মরতে পারবে না কেননা মৃত্যুর সময় শয়তান তার সর্বোচ্চ শক্তি নিয়ে একটা মানুষকে বেঈমান বানানোর চেষ্টা করবে বেঈমান না বানানো পর্যন্ত শয়তান তার পিছু ছাড়বে না তো আমি যদি ইমানের সব কয়টা বিষয় ভালোভাবে না জানি তাহলে মৃত্যুর সময় শয়তানের হাত থেকে পরিত্রাণ পাওয়া আমার জন্য অত্যন্ত কষ্টকর হবে আর আমাকে হয়তোবা ওই মুহূর্তে বেমান হয়ে মারা যাইতে হইতে পারে এই জন্য ইমানের প্রত্যেকটা বিষয় আমাকে আপনাকে ভালোভাবে জানতে হবে যেরকম অজু ভাঙ্গার কারণ যদি কেউ সব কয়টা না জানে তাহলে তার অজু কখন ভাঙ্গে সে বুঝতেই পারবে না আর অজু যদি ভাঙ্গার না কারণ সে না জানে তাহলে এই ব্যক্তির অজুর কোনো গ্যারান্টি নাই তার এবাদত বন্দিগিরও কোনো গ্যারান্টি নাই ঠিক এরকম ইমান যে সমস্ত জিনিসের দ্বারা ভেঙ্গে যায় এই সমস্ত জিনিসগুলো আমাদের ভালোভাবে জানতে হবে আগে জানতে হবে আমি যে নিজেকে ইমানদার দাবি করি আমি যে মুমিন আমি যে মুসলিম এটা আমি ঠিক মতো হইলাম কি না কোনো মুসলমানের ঘরে হইলে আমি মুসলিম আমার বাপ দাদা মুসলমান এই কারণে আমি মুসলিম এই আকিদা এই বিশ্বাস যাদের দিলের মধ্যে আছে তারা নিতান্তই অন্ধকারের মধ্যে আছে কেননা পৃথিবীর মধ্যে আপনারা চোখ মেলে দেখেন সবচেয়ে বড় বড় তাগুত আর শয়তান যারা তারা বেশিরভাগে মুসলিম নামধারী সালমান রুশদি এ কি হিন্দুর নাম না মুসলমানদের নাম মুসলমানদের নাম কিন্তু সারা দুনিয়ার মানুষ তাকে শয়তান বলছে তাগুদ বলছে তসলিমা নাসরিন মুসলমানের সন্তান কিন্তু স্বঘোষিত নাস্তিক আর এরকম নাস্তিকতা আমাদের ঘরে ঘরে আছে যারা স্বঘোষিত নয় অঘোষিত প্রত্যেকটা পরিবারেই নাস্তিক লুকায় আছে একমাত্র কারণ তারা ইমান কি জিনিস বুঝে নাই ইমান কিভাবে আনতে হয় জানে না আমি একটা জিনিস বলি আপনাদেরকে একটা ছেলে একটা মেয়েকে একটা ছেলে একটা অন্য মেয়েকে যাদেরকে সে বিয়ে করতে পারবে এরকম মেয়েকে দেখা ধরা ছোঁয়া সব হারাম কিন্তু যখন দুইজন সাক্ষীর সামনে একটা মোহর নির্ধারণ করে একজন উকিল যখন বলে যে এই দুই ব্যক্তির সামনে এই দুই সাক্ষীর সামনে এত টাকা মোহর ধার্য করে এই মেয়েটা তোমার হাতে দিলাম ছেলেটা বলে আমি কবুল করলাম সাথে সাথে ওই মেয়েটা তার জন্য দেখা ধরা ছোঁয়া সব হালাল হয়ে যায় তাহলে কি হইল দুইজন সাক্ষীর দ্বারা একটা হারাম জিনিসকে হালাল করা হইল আর একটা মানুষ যখন ইসলাম কবুল করে তখন তার জন্য একটা নয় হাজার হাজার হারাম হালাল জিনিস তার জন্য হারাম হয়ে যায় আবার অনেক হারাম জিনিস তার জন্য হালাল হয়ে যায় কিরকম একটা মানুষ যখন বিধর্মী থাকে তার জন্য মদ খাওয়া জায়েজ তার জন্য সুদ খাওয়া জায়েজ ঘুষ খাওয়া জায়েজ তারপরে এগুলো অনেক ধর্মের মধ্যে নিষিদ্ধ না মদ অনেক ধর্মের মধ্যে বৈধতা আছে তারপরে এরকম পৈতৃক সম্পদ বন্টনে অনেক ধর্মের বন্টন এক এক রকম ঠিক শুয়োরের গোস্ত অনেক ধর্মে খাওয়া যায় কুকুরের গোস্ত অনেক ধর্মে যায় কিন্তু একটা মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার জন্য এই সব হারাম হয়ে যায় এই সব তার জন্য হারাম হয়েছে তো এই যে আমি ইমানের দ্বারা এতগুলো জিনিস আমার হারাম হয়ে গেল এই হারামটা আমি করলাম আমার নিজের জন্য এটার জন্য আমি কোনো সাক্ষী রাখছি আমি বলতে পারবো যে আমার ইমানের অমুক অমুক লোক সাক্ষী এই সাক্ষী না থাকার কারণে আমরা বলি সব সময় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই সাক্ষ্য আমি দিচ্ছি কিন্তু এই সাক্ষ্যটা শুনতেছে কে এখানে তো মানুষ সাক্ষী রাখতে হবে এই সাক্ষী কে সাহাবা একরাম তাদের ইমানের সাক্ষী রাখছিল সাহাবাজ নবী আলাইসালামকে আর পরবর্তী জমানায় তারা যখন ইমান আনে তাদের পূর্ববর্তীদেরকে সাক্ষী রাখছে কিন্তু বর্তমান জামানায় আমাদের ইমানের কোনো সাক্ষী নাই আমরা মুসলমানের ঘরে হইছি আমরা মুসলমান এই দাবি নিয়ে আমাদের ইমানের কোনো সাক্ষী নাই আর এই সাক্ষী না থাকার কারণে আজকে মুসলিম আমি অথচ আমার জন্য মদ খাওয়া বৈধ মুসলিম আমি পাঁচক্ত নামাজ পড়ি মসজিদের মোতোয়াল্লি আমি মসজিদের সেক্রেটারি আমি মসজিদের সভাপতি আমি ঈদগাহের সভাপতি অথচ উনি মদ খায় উনি জুয়া খেলে উনি ভাগ্য নির্ধারকদের কাছে যায় উনি সুদ খায় উনি ঘুষ খায় এই যে একজন মুসলিম নিজের ইমানের সাক্ষী না রাখার কারণে মুসলিম হওয়ার পরে হজ করছে হাজি সাহেব প্রতি বছর হজ করে আবার ফাঁক পাইলে উমরাও করে তারপরে উনি জুয়া খেলে রাত ঘনে আসলে তার জুয়ার নেশা চেপে বসে আরেকটু রাইত হইলে মদের নেশা তার মাথায় ভর করে আরেকটু রাইত হইলে জিনার নেশায় তার মাথা ভর করে ফজরের আজান হইলে মসজিদের সভাপতি সব আকাতারে খারয় এ কোন দেশে ইমান এ কোন দেশি মুসলমান ভাইও আপনারা মনে করতেছেন যে এগুলা বুঝি অবাস্তব আল্লাহর কসম করে কই প্রত্যেকটা ঘরে ঘরে মহল্লায় ভরপুর হয়ে গেছে এগুলা আমার নিজের চোখে দেখা আমার মসজিদের মতো অল্লি জুমার নামাজটা আমার ভিজে পড়ছে আমি জুমার নামাজের মধ্যে সুদ জুয়া মদ ইচ্ছা মতো এগুলা বুঝাইছি হারাম সালামটা ফিরে বাসায় গিয়ে বারটা খাইয়েই আমি আসরের নামাজের সময় জিজ্ঞেস করলাম মতো আল্লি সাহেব কই কই জুয়ার কোটে বইছে বলেন আপনারা বলেন ইমান আনার পরেও তার জুয়ার কোট ছাড়তে পারে না মদের নিশা ছাড়তে পারে না জিনার নিশা ছাড়তে পারে না এ কোন ধরনের মুসলমান এগুলা হইল জন্মসূত্রে মুসলমান আল্লাহর কোরআন রসুলের সুন্নায় বিশ্বাসী মুসলমান না মুসলমান হইতে হইলে আল্লাহ কোরআনে যা বলছে ওইভাবে হইতে হবে আল্লাহ কোরআনে করিমের মধ্যে কিভাবে মুসলমান হইতে হবে এটা বলে দিছে সুরা বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ কে বলছে আল্লাহ ফরমান فمن يكفر بالطاغوت ويؤمن بالله فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها আল্লাহ ফরমান ফামাই ইয়াকফুর বিত্তাগুত ইমান আনার আগে শর্ত হইল তাগুতকে ছেড়ে দাও তাগুতের সঙ্গে কুফুরি করো তাগুত কি এটা আমাকে আপনাকে জানতে হইব একটা জিনিস ছাইরা আর একটা জিনিস ধরতে হবে একটা জিনিসকে নেট না ছেড়ে আরেকটা জিনিসকে ধরা যাবে না ইমান আনার জন্য পূর্ব শর্ত হইল কুফুরবিদ তাগুত করতে হবে কুফুরবিদ তাগুত না করে কেউ ইমানদার দাবি করলে তার তার এই ইমানের দাবি স্বচ্ছ নয় এই ইমানের দাবি সঠিক নয় সে কখনোই ইমানদার হইতে পারবে না মেরে মহতারাম বায়ু আগে আমাদেরকে বুঝতে হবে কুফুরবিদ তাগুত কি কুফুরবিদ তাগুত আমার মন গড়া নয় কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা নয়টা জিনিসকে উল্লেখ করে দিয়েছেন উল্লেখ করে বলেছেন এই নয়টা জিনিস হইল তাগুত এই নয়টাকে তোমরা অস্বীকার করো তারপরে ওয়ুমিম বিল্লা আল্লাহর উপরে ইমান আনো সেম কথাটা কলমার মধ্যে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মানে ফামাই এক তাগুত মানে নয়টা জিনিসকে তোমরা বর্জন করো ওয়ু মিম্বিল্লা আল্লাহর উপরে ইমান আনো ইল্লাল্লাহ নয়টা জিনিস কি একটা হইল কুফর দুই নম্বর হইল শিরিক তিন নম্বর হইল ফিস্ক চার নম্বর হলো জুলুম পাঁচ নম্বর হলো রদ্দা মুরতাদ হয়ে যায় ছয় নম্বর হইল জিন্দিক সাত নম্বর হইল হাওয়া মন গড়া কথা বলা মন গড়া কোরআনের ব্যাখ্যা দেওয়া আর আট নম্বর হইল মাওয়ালা নয় নম্বর হইল নেফাক মেরে মোহতারাম বায়ু এই নয়টা জিনিস আমাকে আপনাকে ছাড়তে হবে এই নয়টা জিনিস আমরা আগে বুঝতে হবে এগুলা কি আর বোঝাটা কিন্তু আমাদের কোরআন থেকে বুঝতে হবে এইভাবে বুঝলে হবে না কোরআনে কারিমে আল্লাহ সুবাহান এই নয়টা জিনিস যেইভাবে বলেছেন এইভাবে আমাকে আপনাকে বুঝতে হবে বুঝার পরে এগুলা ছাড়তে হবে সারার পরে একজন মুসলিম ভাইয়ের বা দুইজন মুসলিম ভাইয়ের সামনে গিয়ে বলতে হবে আমি এইগুলা ছাড়ছি আল্লাহর উপরে ইমান আনছি তখন থেকে আপনি মুসলিম হিসাবে গণ্য হবেন এর আগে হবেন না এর আগে যদি মারা যান তাহলে বাপদাদার ইসলামের উপরে মৃত্যুবরণ করলেন ওই ইসলাম আপনাকে জান্নাতও দিতে পারে জাহান্নামও দিতে পারে এটা আমার জানা নাই আমার জানা যতটুকু আছে আমার জানা মোতাবেক আমি আপনাদেরকে বলবো আর এই বলাটা আমি কোরআনে করিম থেকে আপনাদেরকে বলবো তো এই কুফর এক নম্বর আমাদেরকে জানতে হবে যে কুফর কি জিনিস কুফর থেকে আসলো কুফরের অর্থ কি তারপরে আমাদের কুফরের প্রকার কি কুফরের ধরন কি এগুলো আমাকে জানতে হবে তারপরে আমাকে জানতে হবে শিরিক শিরিক কাকে বলে শিরিক কয় ধরনের হয় কিভাবে হয় এগুলো আমাকে জানতে হবে এরপরে আমাকে জানতে হবে ফিস ফিস কাকে বলে কিভাবে হয় কোরআনে আল্লাহ কি বলছে এগুলো সব একটার পরে একটা এই নয়টা জিনিস আমরা ইনশাল্লাহ আলোচনা করব আমি আশা করব আমার সম্মানিত মুমিন মুসলিম ভাই ও সম্মানিত মা বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা আমার এই সিরিজের আলোচনাটা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন বোঝার চেষ্টা করবেন যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য ইসলামের উপরে চলা অতি সহজ হবে ইসলাম আমাদের জীবনে শান্তি বয়ে আনবে আমাদের জীবনে কল্যাণ কামিয়াবি আল্লাহ তালা ইহলৌকিক কামিয়াবি পরকালীন মুক্তি আমাদেরকে এই ইমানের দ্বারা দিবেন আমি এখন আপনাদের সামনে কুফুরবিদ আগুতের নয়টা বিষয়ের উপরে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব এবং একের পর এক আমার আলোচনাগুলো আসবে পর্ব হিসাবে আপনারা প্রতিটি পর্ব ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন শুধু তাই নয় আপনারা নিজেরাও কোরআনে কারিমের সঙ্গে এই আয়াতগুলোকে মিলিয়ে বিভিন্ন মুফাসিরিন মুহাদ্দিসিন এবং বড় বড় আলেম ওলামারা যে সকল ব্যাখ্যা দিয়েছেন সেগুলাকে বোঝার চেষ্টা করবেন এ আহ্বান এ অনুরোধ আমার সকল মুসলিম ভাই বোনদের প্রতি রইল আমি এখন আপনাদের সামনে কুফরের উপরে একটা আলোচনা তুলে ধরব যে কুফরের আবিধানিক পারিপার্শ্বিক অর্থ কি কুফর সম্পর্কে আল্লাহ তালা কি বলেছেন এই সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা করব কুফর শব্দের অর্থ হইল আবিধানিক অর্থ হইল অস্বীকার করা কুফর শব্দের আবিধানিক অর্থ অস্বীকার করা আবিধানিক অর্থে আরও অর্থ আসে কুফর মানে গোপন করা কুফর শব্দের অর্থ হচ্ছে লুকিয়ে রাখা কুফের শব্দের অর্থ হলো আপনার ঢেকে রাখা ইত্যকার আবিধানিক অর্থে আসে যেরকম আহলে আরবরা আরববাসীরা যারা বীজ মাটির নিচে লুকায় রাখে তাদেরকে কাফের বলে কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন এই জিনিসটা যে কৃষক আপনার মাটির নিচে বীজকে গোপন করে সেখান থেকে গাছ উঠে ফসল হয় তো এই কৃষকরেও আরবি ভাষায় কাফের বলে তেমনিভাবে কলা এটাকেও কাফের বলে কেননা কলাটাকে তার আবরণ ঢেকে রাখে আবিধানিক দৃষ্টিকোণ থেকে এটার অর্থ কিন্তু কুফর শরীয়তের পরিভাষায় কুফর হইল যে আল্লাহর দিন কোরআন এবং সুন্নাকে পাইল শুনল কিন্তু সে এটাকে মেনে নিল না সে হইল কাফের আল্লাহর কোনো বিধান রসুল সাল্লাহ আল ইসলামের কোনো সুন্না তার সামনে আসলো সে এটাকে গোপন করলো অথবা লুকায় রাখলো অথবা সে এটাকে মানল না এই সমস্ত কারণে মানুষ কুফর হয়ে যায় কুফুরি করে কাফের হয়ে যায় তবে এখানে কুফরের শরীয়তের দৃষ্টিতে আরও কিছু ব্যাখ্যা আছে যেরকম কিছু কিছু কাজ আছে যেগুলো অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যায় আর কিছু কিছু কাজ আছে না করলেও সে কাফের হয়ে যায় তো এই দুই কাফের মধ্যে আবার একটু পার্থক্য আছে যেরকম একটা লোক আল্লাহর কোনো ফরজ হুকুমকে অস্বীকার করলো অথবা রসুল ইসলামের কোনো মোতাওয়াতের হাদিসকে অস্বীকার করলো কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করলো তাহলে সে ডাইরেক্ট কাফের সেই পুরোপুরি ইসলাম থেকে খারেজ কিন্তু একটা লোক সব বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না মান তারাকা সালাদ ফাকাত কাফার হাদিসের মধ্যে আসে কেউ যদি নামাজকে ছেড়ে দিল সে যেন কুফুরি করলো এখানে কিন্তু কুফুরির অর্থটা একটু ভিন্ন সামান্য একটু ভিন্ন তার মানে কুফুরি করাটা যত মহা অপরাধ ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়াটা সেম একটা অপরাধ কিন্তু মূলত জিনিস একই চলে আসে এই কুফুরকে কিন্তু কয়েক ভাগে ভাগ করা হয়েছে একটা হলো এই কুফুরিটা এই ইসলামকে যে মানুষ অস্বীকার করে বা ইসলামকে যে মানুষ মেনে নিতে চায় না তার কতগুলো কারণ হইতে পারে এই কারণগুলোকে কুফুরের প্রকার হিসাবে ধরা হয়েছে একটা হইল কুফরে আয়নাত কুফরে আয়নাত হইল সত্যকে বুঝে ও বুঝে মুখে স্বীকার করে কিন্তু এনাদান এটা কবুল করে না এবং এটার সাক্ষীও দেয় না যেরকম রসুল সাল্লাহ আলহিহাস্লামের চাচা আবু তলেব কুফুরি করছে আবু তলেব রসুল করিম সাল্লাহ ইসলাম সত্য নবী ওনার দাওয়াত সত্য উনি যে জিব্রাইলের মাধ্যমে জিব্রাইল আলহিসালামের মাধ্যমে ওহি প্রাপ্ত এবং সেই অনুপাতে উনি কথা বলেন এটাও উনি বুঝতেন জানতেন স্বীকারও করতেন কিন্তু এটা উনি মেনে নিতেন না এই মেনাট মেনে না নেওয়ার কারণটা ছিল ওনার এনাদ এটাকে বাংলায় বলে একটু বিদ্বেষ বিদ্বেষ বশত বা আপনার বাপদাদার ধর্মের ইজ্জতের হানি হবে এই এনাদ করে উনি এই বিদ্বেষ করে উনি এই দিনটাকে কবুল করেন নাই আল্লাহ তালা এই সম্পর্কে সুরা কফের চৌত্রিশ নম্বর আয়াতে ফরমান আলকিয়াফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ যারা এই বিদ্বেষ বশত আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করবে আল্লাহ অবশ্যই তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন এটা হলো কুফরে আয়নাত আরেকটা হলো কুফরে অ্যাঙ্কার যিনি অন্তরে মুখে আল্লাহকে পরকালকে নবীকে ফেরেস্তাদেরকে স্বীকার করে স্বীকার করে না আল্লাহ নবী ফেরেস্তা কোরআন কেবলা এগুলাকে যে সরাসরি অন্তরও অস্বীকার করে মুখেও অস্বীকার করে সে হলো কুফরে অ্যাঙ্কার যেমন নাস্তিকরা বর্তমান দুনিয়ার নাস্তিকরা তৎকালীন সময়ের নাস্তিকরাও এই ধরনের কাজ করছে এই কুফরে অ্যাঙ্কারটা এটা হলো সরাসরি কুফুর এ সম্পর্কে সুরা নাহালের তিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা ফরমান ইয়রফুনা নিয়মাত ثم ينكرونها وأكثرهم كهم الكافرون আল্লাহ রব্বুল আলমিন ফরমান তারা আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতকে পেয়ে নিয়ামতকে অবলম্বন করে কিন্তু সেটাকে তারা অস্বীকার করে এই অস্বীকারের কারণে তারা কাফের তারা জালেম আল্লাহ তালা তাদের ব্যাপারে ঘোষণা করেছেন তারাও জাহান্নামি আল্লাহর এই নিয়ামত আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম নবী আল্লাহর কিতাব কোরআন আল্লাহর ঘর বাইতুল্লাহ এইগুলাকে যারা অস্বীকার করে তারাও কাফের এই কাফেরকে হইল কুফরে অ্যাঙ্কার বলে আরেকটা হইল কুফরে কিবার বলে অথবা কুফরে আকবার বলে এই কুফুরটা হইল অহংকার করে অহংকারের কারণে কেউ যদি এরকম কুফুরি করে হিংসা করে এবং নিজেকে বড় মনে করে কেউ যদি আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করে দৌড়ো এটা করতে গেলে আমার প্রেস্টিজ থাকে না আজকাল দেখবেন অনেক মানুষ আছে বুঝে না দেখা গেছে বলে যে পাঞ্জাবি পায়জামা পরলে নিজের প্রেস্টিজ থাকে না মা বোনেরা অনেকেই বোরকা বললে নিজের প্রেস্টিজ থাকে না চিন্তা করেন যে বোরকা বর্মু এটা পড়তে গেলে তো নিজের সামাজিক প্রেস্টিজ থাকে না এটা কিন্তু অহংকারের কারণে করে অনেক মা বোনেরা পর্দাকে এড়ায় চলেন শুধুমাত্র অহংকারের কারণে সামাজিক রীতিনীতিকে রক্ষা করার জন্য যারা এই কুফুরি করে এটা হলো কুফরে কিবার কুফরে আকবর যেটাই বলেন কুফরে কিবার অহংকার করে কুফুরি করা অহংকার করে দেখা গেছে অনেকে দস্তরখান বিছাইলে কোনো খাবার যদি পড়ে যায় এটাকে উঠায় না যে এটা উঠাইতে যাবো আমার কি খাওয়ানোর অভাব আছে বুঝাইছে না হাফ প্লেটতে খানা পড়ে গেছে এটারে আর উঠায় না খায় না অথচ রসুল সাল্লাহ ইসলাম নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুলের সুন্না যে খাবার যদি পড়ে যায় প্লেট থেকে এটা উঠায় খাও এটার মধ্যে ময়লা যদি লাগে এটাকে ধুয়ে নাও কিন্তু এটা উঠায় খাইতে হবে এরকম বহু জিনিস আছে বহু ব্যাপার আছে আপনারা দেখবেন এই ইসলামকে মানুষ বর্তমান জামানায় বেশিরভাগ অস্বীকার করে অহংকারের কারণে আমাদের দেশে কেউ যদি একটু উচ্চ শিক্ষিত হয়ে যায় ওনার আর ডাইনাতে খাইতে মন চায় না এখন বামাতে খায় চায়ের কাপটা বামাতে লয়ে খাইলে মনে হয় যে একটু প্রেস্টিজটা ভালোই ঠেকে যাইছে না বাম হাতে চায়ের কাপ লইয়া তারপরে খায় আর দেখায় যে উনি বাড়ি শিক্ষিত মানুষ আরে এমন গাদার গাদা শিক্ষিত হইলে মানুষ হয় সভ্য আর এরা শিক্ষিত হইয়া হইল অসভ্য ব্যাককেলের ব্যাককেল আল্লাহ তালা বাম হাত দিছে পেশাব পায়খানা করার লেগে ওই গাদায় ওই হাত দা দূরে শাখায় খায় সুয়র এটি শিক্ষিতের নামে অসভ্য হয়েছে বামাদ্দা খাইলে ওনার প্রেস্টিজ বাড়ে হায় রে মানুষ মানুষ আল্লাহ যেন বানাইছে আক্কেল দিছে আর এডি হয়েছে ব্যাককেল ব্যাককেলের দল ঠিক এরকম ভাবে কিছু শিক্ষিত লোকেরা দেখবেন আপনার শিক্ষিত ওইছে মনে করে যে বাড়ি শিক্ষিত হয়ে গেছে প্যান্ট একটা পরে তো একেবারে রাস্তার ময়লা সব সাফ এই গাদায় জিন্দিগিতে তাকায় দেখে নাই প্যান্টের ওই নিচে যেটা মাটিতে চেঁচায় ওইটার দশা কি হয়েছে ওইটা দেখলে মনে হয় যে ও বস্তির থেকে বাইরে আইছে কোনো আক্কেলমান বিবেকবান মানুষ এই কাজ করতে পারে না আল্লাহ নিষেধ করছে আল্লাহ রসুল নিষেধ করছে তোমরা গিরার নিচে যে অংশটুকু কাপড়ের যাবে এটা জাহান নামে যাবে কিন্তু এই গাদার দলেরা শিক্ষিত হইছে নিজেকে শিক্ষিত দাবি করে আসলে যে ব্যাগ কেল সেটা বুঝে নাই ওই অংশটুকু মাটিতে জুলাই জুলাই হাঁটতেছে অহংকারের কারণে দেখেন এই অহংকার যদিও এটা খুব ছোট বিষয় মনে হইতেছে কিন্তু এই অহংকারই তাকে জাহান নামে নিবে এই ব্যাপারে আল্লাহ তালা বলছেন এই কাজটা করছিল ইবলিস ইবলিস সামান্য একটু অহংকারের কারণে তার সারা জীবনের সমস্ত ইবাদত ধ্বংস হয়ে গেছে চোদ্দ হাজার বছর সে আল্লাহর ইবাদত করছে সাত লক্ষ জবান ভাষা সে জানে এত বড় শিক্ষিত আমাদের শিক্ষিত করে যদি বলেন যে আপনি কয়টা ভাষা জানেন কইব বাংলা আর ইংরেজি এই দুইটাই জানি যদি ফার্সি ভাষা ধরেন দেখবেন ব্যাটকায় থাকবো ও আরবি ভাষা ধরলে তো দুর্নীতি নাই এটা কবরে গিয়ে কমো বুঝাইছে না তো দুইটা ভাষা যাই না উনি বিরাট শিক্ষিত সাজছে আর ইবলিশে সাত লক্ষ ভাষা জানে সেই ইবলিশে অহংকার করে ধ্বংস হয়ে গেছে আর এই পাড়া করে ধ্বংস করতে কি কামান লাগবো নাই হ্যাঁ এই গরু ধ্বংস করতে কামান লাগবো ইবলিস রে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহ ইবলিস সম্পর্কে বলছে দেখেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা কি বলছে সুরা জুমারের উনষাট নম্বর আল্লাহ আয়াতে আল্লাহ তালা বলছে দেখেন প্রথমে শোনেন সুরা বাকার আর চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছে ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়াকান আমিনাল কাফিরিন আল্লাহ রব্বুল আলামিন ফরমান আবা বারা ইবলিস মুখ ফিরায় নিছে আমার সঙ্গে অহংকার করেছে ওয়াকানা মিনাল কাফিরিন আর এই অহংকারের কারণে সে কাফের হয়ে গেছে এখন আপনারা বলেন অহংকার কি কবিরা গুণা না অহংকার মানুষের কাফের বানায় দেয় যে অহংকারী যেই অহংকার আল্লাহ এবং তার রসুলের সুন্না বিরোধী অহংকার সেই ব্যক্তি কাফের কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কেউ যদি অহংকার করে এই ধরনের কোনো নাফরমানি করে আল্লাহর ঘোষণা মোতাবেক ইবলিস যেরকম কাফের ওইটা ইবলিসের খালতো ভাই হিসাবে এটাও কাফের শয়তান অহংকার করা হারাম অহংকার করা কুফর কেউ যদি বলে যে অহংকার আমি করি হ্যাঁ অহংকার করে বেয়াদবি করে অহংকার করে আপনার বিভিন্ন রকম উদ্ভট কথা যদি সে বলে খবরদার আল্লাহকে ভয় করেন অহংকার করেন কি দিয়া অহংকার আল্লাহ বলছে আল কিবিরিয়া ও হৃদাই অহংকার এটা আমার চাদর তোমরা এই অহংকার নিয়ে টানাটানি করো না আমার চাদরটা নিয়ে তোমরা টানাটানি করো না মানুষ তো অহংকার করতেই পারে না সে কিভাবে অহংকার করব তার দাঁতের মধ্যে ছাতা কানের মধ্যে ছাতা নাকের মধ্যে ছাতা পেটের মধ্যে কতটি ময়লা এতটি জিনিস নিয়ে অহংকার করে লজ্জা থাকা উচিত যে আমি কিসের অহংকার করি তিন দিন গোসল না করলে হ্যাঁ এইটারে দেখা যায় ভূতের মতো এ কিসের মানুষ এই মানুষ আবার অহংকার করতে পারে একটু চিন্তা করলেই তো হয় আমি ছিলাম একটা তুচ্ছ পানি যেই পানিটা মানুষের শরীর থেকে বাইরে গোসল ফরজ হয়ে যায় যেই পানিটা কাপড়ের মধ্যে লাগলে এটা ধুন সারা ফাঁক হয় না সেই পানি দিয়ে আল্লাহ আমারে আপনাকে বানাইছে আর আর সুবান আল্লাহ অহংকারের সোডে সোজয়ে আঁটতে পারতেছি না বুঝাইছে না আমার জন্ম হইল তুচ্ছ পানি থেকে আমার শৈশব হইল আমার শিশুকাল হইল অন্যের উপরে নির্ভরশীল মায়ের দুধ খেয়ে আমি পাচ্ছি শৈশব কৈশোরে নিজে মাড়ি খাইছি কাদা খাইছি কত মুরগার গু হাঁসের গু খাই লাইছি তালের মেশি মনে করে বুঝাইছে না এগুলা খাইয়ে আমরা বড় হয়েছি বড় হওয়ার পরে আজকে বড় হইয়া কামাই রুজি করতেছি এখন আবার সুদের ময়লা খাই ঘুষের ময়লা খাই হ্যাঁ জুয়ার ময়লা খাই এই হারাম খেয়ে খেয়ে প্যাট এটারে জাহার নাম বানাইতেছি আবার নিজে অহংকার করতেছি আরে শুয়রে শুয়র একটু চিন্তা করা উচিত আমি কে আমি কি খাইতেছি আমি কি মানুষ মানুষের মতো মানুষ যদি আমি হইতাম তাহলে অহংকার কোনোদিন আমাকে স্পর্শ করতো না মেরে ভাইও অহংকার এটা আল্লাহর চাদর এটা যদি কেউ করে অবশ্যই সেই শয়তানের দলভুক্ত হবে এটা হলো কুফরে কিবার এই কুফর এটার দ্বারা মানুষ বেইমান হয়ে যায় মানুষ দুনিয়ার থেকে শয়তানের উত্তরস্বরী হয়ে যায় দোসর হয়ে যায় সে জাহান্নামি হয়ে যায় সুরাজুমারের উনষাট নম্বর আয়াতে আল্লাহ তালা ফরমান বালা কদ যা আতকা আয়াতি ফাকাজ্জাবতা বিহা আল্লাহর আয়াত আসছে আল্লাহর কথা শুনছে তারপরেও এটাকে অস্বীকার করতেছে এ এটার বিরুদ্ধে সে নিজেকে অহংকারী করতেছে এর দ্বারা তো সে কাফের হয়ে যাচ্ছে আল্লাহ বলতে কুন্তা মিনাল কাফেরিন সে কাফের হয়ে যাচ্ছে সুরাজ জুমারের উনষাট নম্বর আয়াতটা আপনারা একটু খোলেন খুলে দেখেন এই সম্পর্কে মুফাসসিরিন একরাম কি বলছে এটা হলো কুফরে কিবা আর চার নম্বর হলো কুফরে জুহুদ কুফরে জুহুদ এটাও একটা কুফুর কুফরে জুহুদ হইল মিথ্যা প্রতিপন্ন করা এবং অস্বীকার করা দুই এই দুই প্রকারই কুফরি জুহুদ প্রকাশ্য কথা কাজে জেনে বুঝে কুফুরি করা যেমন ইহুদি ও খ্রিস্টানরা রসুলের করিম সাল্লাহ আলহিহাসাল্লামের ব্যাপারে যাই না বুঝা তারা কুফুরি করছে এটাকে বলে কুফরে জুহুদ এই কুফুরিটাও অত্যন্ত <coughs> জঘন্য একটা কুফুরি আজকে সারা পৃথিবীতে ইহুদিরা খ্রিস্টানরা হিন্দুরা বৌদ্ধরা আরও যত ধর্ম আছে সমস্ত ধর্মাবলম্বীরা রসুল করিম সাল্লা ইসলামকে সত্য জানে আপনারা দেখেন পৃথিবীর মধ্যে নাম করা কিছু রাইটার আছে লেখক আছে বিশেষভাবে একজন আছে যিনি ওই হান্ড্রেড বইটা লেখছেন সারা পৃথিবীর একশো শ্রেষ্ঠ মনীষীর জীবনী নিয়ে যে লোকটা বই লেখছেন উনি কিন্তু খ্রিস্টান ছিলেন তারপরে ওই একশো মানুষের মধ্যে উনি সর্বশ্রেষ্ঠ মর্যাদা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামকে দান করছেন তার মানে তারা জানে যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম শ্রেষ্ঠ ব্যক্তি উনি সত্য নবী এ যাই না বুঝা তারা আল্লাহর রসুলকে অস্বীকার করতেছে ইয়াহুদিরাও জানে তারপরেও তারা অস্বীকার করতেছে এরকম হিন্দু বৌদ্ধ যারা আল্লাহ রসুলকে শ্রেষ্ঠ ব্যক্তি জানে যাই নাও তারা অস্বীকার করতেছে এটাই হলো কুফরি জুহুদ এই কুফুরি আল্লাহ তালা নিষেধ করছেন আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট বলেছেন সুরা লোকমানের বত্রিশ নম্বর আয়াতে وما يجحد بآياتنا إلا كف كل كفار كل جب خطار كفور আল্লাহ তালা ফরমান ওমা ইয়াজাহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লা খাত্তারিন কাফুর আল্লাহ রব্বুল আলামিন ফরমান তারা আমার আয়াতগুলোকে জানে যাই না বুঝা আমার আয়াতগুলোকে তারা দেখা দেখার পরে বুজার পরে তারা ইচ্ছাকৃতভাবে এগুলার সঙ্গে তারা বাঘ বিতণ্ডা জড়ায় এবং তারা সীমা লঙ্ঘন করে কাফ কুফুরি করে আল্লাহ রব্বুল আলমিন আরো কয়েক জায়গায় এদের ব্যাপারে স্পষ্ট বলেছেন সুরা বাকারার একশো ছিচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা এই এই যারা অন্তরে কুফরি রাখে মুনাফিকি রাখে তাদের ব্যাপারে আল্লাহ তালা স্পষ্ট করে দিছেন আরেকটা হইল কুফরে নেফাক পাঁচ নম্বর হইল কুফরে নেফাক কুফরে নেফাক বলা হয় যেটা যিনি অন্তরে কুফরি গোপন রাখে আর প্রকাশ্যে ইসলামের কথা বলে হ্যাঁ এটা হইল আবদুল্লাহ বিন সালুল উবাই ইবনে সালুল এই হইল এই কুফুরির মুরতাকিব বা অনুসারী বুঝাইছে না আবদুল্লাহ ইবনে সালুল সারাদিন আল্লাহ রসুলের কাছে থাকতো আর কইতো হুজুর আমনের লেগে আমার জান্ডা রাত্রে যখন শয়তানদের কাছে যাইতো তখন কইতো আরে দূর আমি তো মুসলমানগুলোকে একটু ঠাট্টা বিদ্রোহী না করি আল্লাহ তালা এই শয়তানের শয়তানিটা প্রকাশ করে দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ ফরমান ওয়াইজা আমানু কলু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন তারা যখন মুমিনদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা আমি ইমানদার আমরা ইমানদার যখন কাফেরদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তো মুমিনদের সঙ্গে খালি উপহাস করি আল্লাহ তার জবাব দিছেন আল্লাহ ফরমান আল্লাহ ফরমান আল্লাহর সঙ্গে তারা মুমিনদের সঙ্গে তারা উপহাস করে আল্লাহ ফরমান আল্লাহ ইয়াস্তাহজি বিহিম আল্লাহ তাদেরকে এই উপহাসের কঠিন শিক্ষা দিবেন তাদেরকে আল্লাহ তালা গুমরাহির বেড়া জালে কঠিনভাবে আক্রান্ত করবেন তাদেরকে সীমা লঙ্ঘনকারীদের মধ্যে আল্লাহ তালা হ্যাঁ একত্রিত করবেন এবং তাদেরকে আল্লাহ তালা এরকম মানে কি কয় তাদেরকে আল্লাহ তালা এরকম উদাসীন করে দিবেন যে তারা কখনোই হেদায়তের পথ খুঁজে পাবে না মেরে মোহতারাম বায়ু আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পাঁচ অক্ত নামাজ আল্লাহ রসুলের পিছনে পড়তো তারে পড়তো সারাদিন আল্লাহ রসুলের পিছনে পিছনে ঘুরতো আর সাহাবিরা মনে করতো ওহ ওনার মতো ফরেজগার মুত্তাকি মানুষ আর বুঝি কেউ নাই অথচ ওই শয়তানের ভিতরে ছিল এই চরিত্র এই আবদুল্লাহ ইবনে সলুল কিন্তু এখন আমাদের দেশে মাসাল্লাহ মসজিদের প্রথম সাইড ফাঁসার ফাঁস কাতার সবে আবদুল্লাহ ইবনে সালুল এই লোকেরা পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ে ইমাম সাহেবের পিছনে পড়ে তাকবিরে উলার পায়রুবি করে কিন্তু যখনই অফিসে যায় কয় আমার ডয়ারটা খোলা আছে টেয়া পয়সা যা আছে সব এটা দিয়ে যাও বুঝাইছে না তারপরে যখন তারা এরকম হাটে বাজারে যায় ব্যবসা বাণিজ্য সেন্টারে যায় তখন তারা মিথ্যা অজুহাত সলুল মিথ্যা তারা মিথ্যা কথা বলে মিথ্যা কথা কইয়া মানুষকে ধোকাবাজি করে এরপরে যখন তারা পরিবারে যায় স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলে সন্তানের সঙ্গেও তারা মিথ্যা কথা বলে তাদের পরিবারের মধ্যে শান্তি নাই গিয়ে দেখেন শান্তি নাই বউ জামাইরে বিশ্বাস করে না জামাই বউরে বিশ্বাস করে না কারণ কি কারণ হইল আমরা উবাই ইবনে সালুলের জিন্দিগি অবলম্বন করছি আমরা যদি ওমর ইবনে খাত্তাবের জিন্দিগি অবলম্বন করতাম তাহলে আমাদের স্ত্রীরা আমাদের সেবা করার জন্য পাগল থাকতো আমাদের সন্তানেরা আমাদেরকে ইজ্জত করত আমাদের আত্মীয় স্বজনরা আমাদের জন্য জান দিতে প্রস্তুত থাকতো আজকে উবাই ইবনে সালুলের জিন্দিগি অবলম্বন করার কারণে আমাদের পরিবারের স্ত্রী আমাদেরকে সম্মান করে না আমাদের ছেলে মেয়েরা আমাদের কথা শোনে না আমাদের আত্মীয় স্বজনরা আমাদের খোঁজখবর রাখে না একমাত্র কারণ আমাদের আখলাক উবাই ইবনে সলুলের আখলাক হয়ে গেছে আমরা মসজিদে গেলে আল্লাহরে মানি মসজিদ থেকে বাইরে এলে আর আল্লাহরে মানি না মসজিদে গেলে বলি আল্লাহ আমার রব ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহর ইবাদত আমি করি আল্লাহর কাছে আমি সাহায্য চাই এটা মসজিদে গেলে বলি আর যখন আমি মসজিদ থেকে বাইর হই বাহির হওয়ার বলেই পরেই বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বুঝাইছে না যেই ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র খোঁজ নিয়ে দেখেন ওই ভাই জীবনে নামাজ পড়ে নাই জীবনে ফরজ গোসল করে নাই জীবনে মা বাবার খেদমত করে নাই জীবনটা তার শুরু হয়েছে হারাম কাজ দিয়ে বর্তমানে সে চালাইতেছে সন্ত্রাসী কার্যক্রম তার ভয়ে অনেক মা বোনেরা ঘরে ঘুমাইতে পারে না তার ভয়ে অনেক যুবক ছেলেরা রাস্তায় বের হতে পারে না তার ভয়ে অনেক ব্যবসা বাণিজ্য দোকানদাররা দোকানদারি করতে পারে না ওই লোক হইল আমার আপনার ভাই এই এমন ভাই ওই ভাইয়ের চরিত্র কয় ফুলের মতো পবিত্র অথচ ওই ভাইয়ের চরিত্র পায়খানার মতন অপবিত্র আমি মসজিদ থেকে সালামটা ফিরাইয়া বাইরে ওই পায়খানার মতো অপবিত্র শয়তানডারে বানায় দিলাম ফুলের মতন পবিত্র এই একটা মিথ্যা কথা বিসমিল্লাতেই কইলাম এরপরে আমার কি কয় আমার আছে একজন এক বন্ধু আছে সে কয় দোস্ত আমি জানি এই গণতন্ত্র অথবা সরকার এই সমস্ত এরই আসলে সব কুফুরি মতবাদ কিন্তু দোস্ত উমক নেতা তার যদি একটু ভালো শুনি আমার খুব ভাল লাগে হ্যাঁ ওই ভাইয়ের লেগে সে দোয়াও করে মাঝে মধ্যে নফল রোজাও রাখে আর যার লাগিয়া সে দোয়া করে যার জন্য সে নফল রোজা রাখে সে হইল স্বঘোষিত নাস্তিক স্বঘোষিত আল্লাহ দোষী আল্লাহর বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করছে অথচ তার জন্য হ্যাঁ মসজিদে বইয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে তো ভাই এই যে আমাদের চরিত্র এই যে আমাদের কালচার আমাদের মা বোনদের মধ্যে দেখেন হ্যাঁ একটু বিপদে পড়লে তাহার যদি নামাজ শুরু করে যায় নামাজের মধ্যে উঠতে পড়ে থাকে তসবি একটা আতলে হুজুরের ফোন দেয় হুজুর এই বিপদে পড়ছে কোন দোয়া পড়তাম যদি কই যে আপনি সারা রাত এই তসবি এটা পরে দেখবেন সারা রাত পড়বে এক সেকেন্ড ঘুমাইবো না কিন্তু যেই বিপদটা কাইটে যায় বস তখন আর আল্লাহর কথা মনে থাকে না ঘরের মধ্যে নামাজ পড়ে রোজা রাখে হজ করে সব করে ঠিক আছে কিন্তু ঘর থেকে যখন বাইর হয় তখন এত সুন্দর করে মেকআপ করে শাড়ি ডারে এত সুন্দর ড্রেস দিয়ে পরে যেন রাস্তায় কোনো লোক আর ওনার দিকে না তাকানো যেন বাকি না থাকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি তো খুব নামাজ রোজা করেন ফরেজগার আপনি তো বেপর্দায় বাইর হন কেন আরে পর্দা তো দিলের মধ্যে এটা কি কাফরের মধ্যে আনতে হইব মেরে মোহতারাম ভাইও আল্লাহ তালা মহিলাদেরকে পর্দা করতে বলেছে কেন তার দিলটাকে ঢাকার জন্য নাকি শরীরটারে ঢাকার জন্য আপনারা বলেন শরীর ঢাকতে কইছে না দিল ঢাকতে কইছে যদি আল্লাহ দিল ঢাকতে কয় তাহলে ওই বোনদের কথা ঠিক আছে যারা বলে যে পর্দা দিলের মধ্যে আর যদি কয় শরীর ঢাকতে আল্লাহ বলে থাকে তাহলে আপনি এই প্রশ্নের কি জবাব দিবেন আমার আরেকটা প্রশ্ন কোনো ছেলে কোনো মেয়ের প্রতি আকৃষ্ট কি তার দিল দেখে হয় না তার শরীর দেখে হয় বলেন কোনটা দেখে তার প্রতি আকৃষ্ট হয় যদি কয় দিল দেখে আকৃষ্ট হয় এটা মিথ্যা কথা হবে কেন কারো সে কারো দিল কেউ দেখতে পায় না বরং তার শরীর দেখে আকৃষ্ট হয় এই জন্যই আল্লাহ তালা শরীর ডাকতে বলছে এখন কোনো মা বোন যদি এই ভুল করেন যে আমি পর্দা করব না কিন্তু আল্লাহর সব হুকুম আমি মানব আপনি পরিষ্কারভাবে জেনে রাখেন আপনার আল্লাহর এই সমস্ত হুকুম মানার কোনো দরকার নাই এই সমস্ত হুকুম মানলে কোনো কাজে আসবে না নিষ্ফল আপনি চেষ্টা করবেন কেন আপনার উপরে নামাজ যেরকম ফরজ পর্দা ঠিক এইরকম ফরজ আপনি যদি এই ফরজটাকে না মানেন হালাল খাওয়া ফরজ নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরজ পর্দাও কিন্তু ফরজ এই ফরজকে কেউ যদি না মানেন আর বলেন আমি মুসলিম তাহলে আপনি ঠিকই মুসলিম কিন্তু উবাই ইবনে সালুল মার্কা মুসলিম এই মার্কা মুসলিম সম্পর্কে আল্লাহ তালা কি বলছেন কোরআনে করিমের মধ্যে স্পষ্টভাবে আপনারা একটু দেখেন আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে স্পষ্ট ফরমান সুরা নিসার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারিকিল আসফালি মিনান্নার নার আল্লাহ তালা ফরমান মুনাফেকদের জন্য আমি জাহান্নামের সর্বনিম্ন স্তরকে তৈরি করেছি মুনাফেক আপনি জানেন যে আল্লাহ এটা ফরজ করছে কিন্তু আপনি এটাকে জানেন বুঝেন তারপরও মানেন না এটার নাম হইল মুনাফেক আপনি জানেন পর্দা ফরজ আপনি মানেন পর্দা ফরজ কিন্তু আপনি মানেন না এর মানে স্পষ্ট আপনি হলেন মুনাফেক এই মুনাফেকের ব্যাপারে অত্যন্ত সতর্ক আল্লাহ তালা সুরাত তওবার হ্যাঁ আটষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা স্পষ্টভাবে বলে দিছেন আল্লাহ রব্বুল আলমিন সুরাত ওভার আটষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা ফরমান ওয়াদ আল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত ওয়াল কুফার নার জাহান্নামা খালিদিন ফিহা হুয়া হাসবুহুম ওয়ালানাহুমুল্লাহ ওয়ালাহুম আযাবুম মুকিম আল্লাহু আকবার আল্লাহ মেরে ভাইও আল্লাহ তাআলা আমাদেরকে নেফাক থেকে হেফাজত করুক আপনারা একটু সাবধান হয়ে যান আল্লাহ তালা ফরমান যে মুনাফেক পুরুষ এবং মহিলা মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত স্পষ্ট এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে মুনাফেক পুরুষ এবং মুনাফিক নারী এরপরে আল্লাহ বলছেন ওয়াল কুফার এবং কাফেররা নারা জাহান্নামা তাদের পরিণতি হল জাহান্নাম খালিদিনা ফিহা সেথায় তারা চিরকাল থাকবে হিয়া হাসবুহম আর এটাই তাদের জন্য যথেষ্ট ও লানাহুমুল্লাহ আল্লাহর লানত তাদের উপরে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তালা আমাকে আপনাকে হেফাজত করুক কুফফারদের এই নেফাক এই কুফরে নেফাক এই মুনাফিকি মার্কা কুফুরের থেকে ছয় নম্বরে আল্লাহ রব্বুল আলমিন আরেক ধরনের কুফুর আছে যে কুফুরটাকে বলে কুফরে তাকজিব ওল ইস্তেহলাল আল্লাহ যা হারাম করেছে এটা যারা আল্লাহ যা হারাম করেছে এটাকে যারা হালাল বানায় এবং নিজেকে আল্লাহর সমকক্ষ বানায় এবং আল্লাহর বিধানের বিপরীত নিজেরা বিধান প্রতিষ্ঠা করে এটা হলো কুফরে তাকজিব ও ইস্তেহলাল আল্লাহ হারাম করছে এটারে ওনারা হালাল বানায় আল্লাহ হারাম করছে এটারে তারা হালাল বানায় আল্লাহ হালাল করছে এটারে তারা হারাম বানায় এটা হলো কুফরে তাকজিব ও ইস্তেহলাল এই কুফুরিটা সারা দুনিয়ার বর্তমানে সারা দুনিয়ার শাসকরা করতেছে আল্লাহ যা হারাম করতেছে এটারে ওরা হালাল বানাইতেছে এই গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র তারপরে ধর্মনিরপেক্ষ এই ধরনের মতবাদগুলো হলো কুফরে তাকজিব ও লেস্তেহলাল তাদের কাজ হলো আল্লাহ যা হালাল করছে এটাকে হারাম বানানো আল্লাহ যা হারাম করছে এটারে হালাল বানানো যেরকম আল্লাহ মদ হারাম করছে দুনিয়ার শাসকরা এই মদের লাইসেন্স দিতেছে আল্লাহ জিনা হারাম করেছে দুনিয়ার শাসকরা জিনার লাইসেন্স দিতেছে আল্লাহ সুদ হারাম করেছে দুনিয়ার শাসকরা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সুদের লাইসেন্স দিতেছে আল্লাহ ঘুষ হারাম করেছে দুনিয়ার শাসকরা ঘুষ বিহীন কোন সমাজ ব্যবস্থা কায়েম করতে পারে নাই সমাজ ব্যবস্থা ঘুষের উপরে কায়েম হয়েছে আল্লাহ পর্দা ফরজ করেছে তারা এই পর্দাকে হারাম করছে হারাম করে সমস্ত নারীদেরকে তারা বেপর্দায় বের করে দিছে আল্লাহ মহিলা নেতৃত্ব হারাম করেছে তারা নারীদেরকে ক্ষমতার উচ্চ আসনে বসাইতেছে আল্লাহ রব্বুল আলমিন যা যা হারাম করছে সব কিছু তারা হালাল বানাইতেছে এগুলার বিরুদ্ধে তারা আল্লাহর বিরুদ্ধে তারা আইন বানাইতেছে এই আইন আবার মানুষের উপরে তারা প্রয়োগ করার জন্য পুলিশ আর্মি মিলিটারি বিভিন্ন রকম ফোর্স দিয়ে তাদেরকে জেলখানায় বন্দি করতেছে তাদেরকে শাস্তি দিতেছে তাদেরকে বিনা অপরাধে হত্যা করতেছে এইভাবে তারা তাগুতি আইন কায়েম করে আল্লাহর বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করছে অতএব দুনিয়ার শাসকরা আজকে যা করতেছে এটা তারা কুফরে তাকজি বলে ইস্তেহলাল করতেছে এটাকে যারা সমর্থন করবে যারা এটার পিছনে সময় দিবে মেধা দিবে অর্থ ব্যয় করবে এবং যারা এটাকে সমর্থন করবে তারা সকলেই কুফুরির মধ্যে লিপ্ত হবে তারা সকলেই ইসলাম থেকে বের হয়ে যাবে এটা হলো কুফরে তাকজিব ওয়াল ইস্তেহলাল আল্লাহ রব্বুল আলমিন এদের ব্যাপারে মারাত্মক ঘোষণা দিয়েছেন কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের মধ্যে সুরা ইন শেকাকের তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলছে বালিল্লাদিন কাফারু ইউকাজিবুন সুরা বুরুজের মধ্যে আল্লাহ তালা ফরমান বালিল্লাদিন কাফারু ফি তাকজিব এই যে আয়াতগুলোতে আল্লাহ স্পষ্ট করে দিছে যে তারা আল্লাহর বিরুদ্ধে এরকম নিজেরা অবস্থান নিয়েছে আরো বহু আয়া এই আয়াত এই এই সম্পর্কে আছে ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ ফরমান যে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা আইন বানাবে তারা কাফের এরকম ভাবে বহু আয়াত আছে আপনারা এগুলা নিজেরা একটু একটু পড়াশোনা করলেই আপনারা বুঝতে পারবেন এরপরে কুফরটা হইল সাত নম্বর হইল আল কুফরু আল কারিহ ওয়াল বক্স আল্লাহর কিছু কিছু হুকুমকে অপছন্দ করা এবং সেক্ষেত্রে কাফেরদের অনুসরণ করা যেমন বর্তমান জমানার জ্ঞান পাবে বুদ্ধিজীবীদের ঘটনা বুদ্ধিজীবীদের কাজ আল্লাহর কিছু হুকুম তারা মানে কিছু হুকুম মানে না এটা পরিষ্কার যে আল কারি ওয়াল বক্স এই কারিহ অপছন্দ করে অল বুকস হিংসা বিদ্বেষের কারণে আল্লাহর কিছু হুকুমকে তারা অপছন্দ করে তারা দেখেন মসজিদে গেলে নামাজ পড়ে প্রতি বছর হজ করতে যায় তারপরে এরকম অনেক দান সদকা করে অনেক মাদ্রাসা চালায় অনেক মসজিদের সভাপতি হ্যাঁ তারপরে অনেক আলেম ওলামাদের হ্যাঁ, তারা দাওয়াত টাওয়াত খাওয়ায় আর মনে করে আমরা সমাজের মধ্যে সবচেয়ে বড় ইমানদার ব্যক্তি অথচ তারা করেটা কি তারা হইল যখন মসজিদে আসে তখন তারা সালাদ ঠিকই পড়ে কিন্তু তারা তাদের মন গড়া জিন্দিগি তারা বানায় আর মনে করে যে এই মন গড়া জিন্দিগিটাই ইসলামী জিন্দিগি তাদেরকে যখন কোরআনের কথা বলা হয় তাদেরকে যখন হাদিসের কথা বলা হয় তখন তারা বলে দূরও এটি মৌলবাদীদের কাজ এরা মৌলবাদী এরা ধর্মন্ধ ওরা সন্ত্রাসী এরা জঙ্গি এই ধরনের কথা বলে বলে তাদেরকে উপহাস করে তিরস্কার করে আর নিজেরা কি করে মন গড়া ইসলামের ব্যাখ্যা দেয় মনে হয় যে ইসলামের নতুন ধারক বাহক হিসাবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইছে তারা এরকম মন গড়া ইসলামের ব্যাখ্যা দেয় আর সব কিছুতে তারা মনে করে যে ইসলামের হুকুমে বুঝি এটা আল্লাহ তারা ফরমান কোরআনে করিমের মধ্যে সুরা মোহাম্মদের নয় নম্বর আয়াতে আল্লাহ তালা ফরমান জালি কবি আন্নাহুম করিহু মা আনজালাল্লাহ ফাহবতা মালহুম ফাহবতা মালাহুম যে তারা আল্লাহর বিধানকে অপছন্দ করে আল্লাহ যে বিধান তাদের উপরে নাজিল করছে এটাকে তারা অপছন্দ করে আর বলে যে আমরা যেটা করছি এটাই সঠিক আল্লাহ ফরমান আহবাতা তারা এই কাজগুলো করে তারা তাদের জীবনের সমস্ত আমলগুলোকে তারা নষ্ট করতেছে হ্যাঁ তারা তাদের আমলগুলোকে জ্বালিয়ে দিচ্ছে মেরে ভাইও আরেকটা দেখেন কুফরে তোহান ওয়াল ইস্তেহজা আল্লাহর কোনো বিধি বিধানকে নিয়ে তারা এরকম বাজে মন্তব্য করা আল্লাহর কোনো বিধানকে নিয়ে তারা বাজে মন্তব্য করে যেরকম এই দেখেন কিছুদিন আগেও এই আমাদের দেশে নারী নীতিমালা নিয়ে এক বিরাট হইসই হয়ে গেছে এই শয়তানেরা নারী নীতি বানাইছে আর বলতেছে যে ইসলামে যে নারীর বিধান দেওয়া হয়েছে এটা আসলে যুক্তিযুক্ত নয় কত বড় শয়তানের শয়তান কত বড় খবিসের খবিস নিজেরা নারী নীতি বানাইছে আরে আল্লাহ এই নারী নীতি তো চোদ্দশো বছর আগেই দিয়ে দিয়েছে এমন আবার এটা নতুন করে নীতি বানানোর দরকার কি নিজেরা নারী নীতি বানাইছে আর আল্লাহর বানানো নীতিমালার উপরে তারা আজে বাজে বকছে এই আজে বাজে বলার কারণে তারা কাফের হয়ে গেছে তারা আল্লাহর পথ থেকে তারা বিচ্ছুত হয়ে গেছে আল্লাহর পথ থেকে তারা বিচ্ছুত হয়েছে তারা পথভ্রষ্ট হয়ে গেছে অতএব তাদের এই সকল কথা মানা যাবে না তাদের এই সমস্ত কথার উপরে কোনো আমল করা যাবে না এই সমস্ত ব্যাপারে আপনারা সুরা বাকারার চোদ্দ নম্বর আয়াত এরপরে আপনারা সুরা নিসার চোদ্দ নম্বর আয়াত ভালো করে দেখেন আল্লাহ তালা এখানে মধ্যে কি করেছে আর নয় নম্বর হলো কুফরে আবাওয়াল আরাত আল্লাহর বিধানকে বাদ দিয়ে পূর্বপুরুষদের অনুসরণ করা এটা আংশিক হলো এটা আংশিক হলে কাফের হবে না আর যদি পুরাপুরি হয় তাহলে সে কাফের হয়ে যাবে কুফরে আবা ওয়াল আরাত এটা একটা জঘন্য বিষয় এটা কিন্তু ভাই সাধারণ মানুষের চাইতে আলেমদের মধ্যে বেশি কাজ করতেছে আমি সম্মানিত আলেম ওলামাদেরকে বলবো আপনারা একটু সতর্ক হন একটু সতর্ক হন কোরআনে কারিমে এই সম্পর্কে সুরাত তোহায় একশো চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ফরমান من أعرض عن ذكري فإن له معيشة ضنقا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর মতো আমাদেরকে বলে দিয়েছেন মান্নারাজান জিক্রি তোমরা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরায় নিও না পূর্বপুরুষদের কথা বলে তোমরা পূর্বপুরুষদের অনুসরণ করো না এই কাজটা ইয়াহুদিরা করেছিল তারা ধ্বংস হয়েছে নাসারারা করেছে তারা ধ্বংস হয়েছে পূর্ব যুগের পূর্ব যুগের কৌমে আত কৌমে সামত কৌমে আইকা কৌমে তুব্বাওয়ালারা করেছে প্রত্যেকটা ধ্বংস হয়েছে শুধুমাত্র বাপদাদার ধর্মের দোহাই দিয়া আজকে যারা আমাদের পূর্বপুরুষদের দোহাই দিচ্ছেন কোরআনের পৃষ্ঠা খুলতেছেন না সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান আপনারা আপনাদের আকাবিরদের কথা বলেন বেশি বেশি অমুক আকাবির এটা কইছে অমুক আকাবির এটা কইছে কেন সাহাবিদেরকে আকাবির মানতে কষ্ট হয় নবীকে আকাবির মানতে কষ্ট হয় দেখেন সাহাবিরা করছে কিনা যদি সাহাবিরা করে থাকে তাহলে ওই করার মধ্যে কোনো ভেজাল নাই নির্ভেজাল ইসলাম আমরা পাইলাম আর যদি সাহাবিরা করে না থাকে তাহলে আমাদের পিসাবরা করেছে আমাদের বুজুর্গরা করছে আমগো দাদারা করছে এই সমস্ত উদ্ভট কথার উপর আমল করার কোনো মানি নেই বর্তমান আমাদের সমাজে যে সকল আউলিয়াদের কিচ্ছা কাহিনীর কিতাবাদি বাইর হয়েছে যে সমস্ত ওয়াকেয়াতের কিচ্ছা কাহিনী বাইর হয়েছে এগুলা আমরা মনে করি এর দ্বারা মানুষের ফায়দা হবে দিনই ফায়দা হবে ইমান আমলের ফায়দা হবে এক সারাও ফায়দা হবে না বরং আমাদের জানতে হবে সাহাবিদের জীবন আমাদের জানতে হবে রসুল সাল্লাহ আল ইসলামের জীবন এজন্য এই কুফুরির প্রকারগুলো আমি যা আলোচনা করলাম আপনারা সকলেই এগুলো একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন আল্লাহ তালা এই কুফুরির থেকে যেন আমাদেরকে হেফাজত করে মেরে মোহতারাম ভাইও যে সকল জিনিসের দ্বারা ইমান নষ্ট হয়ে যায় বা ইমান কোনো অবস্থাতে আমাদের মধ্যে ইমান আনা সঠিক হবে না সেই সকল বিষয়ের মধ্যে আমি নয়টির মধ্যে এই কুফুরি একটি আলোচনা করলাম বাকি আটটি আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব পরবর্তী পর্বগুলো সকলকে শোনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা পরবর্তী পর্বগুলো একটা একটা করে প্রত্যেকটাই শুনবেন এবং নিজেরা বুঝার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমিন ইয়া রব্বুল আলমিন সুবাহান আল্লাহ হামদিকা সাদু আল্লাহ ইলাহিল্লান তাস্তাক ফিরক